بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن أنس رضي الله عنه أن فتى من أسلم قال يا رسول الله إني أريد الغزو وليس معي ما أتجهز به قال إيت فلانا فإنه قد كان تجهز فمرض فأتاه فقال إن رسول الله صلى الله عليه وسلم يقرئك السلام ويقول أعطني الذي تجهزت به فقال يا فلانة أعطيه الذي تجهزت به ولا تحبسي منه شيئا فوالله لا تحبسي منه شيئا فيبارك لك فيه প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রাত্যহিকভাবে হ্যাঁ, প্রতিদিন আমাদের কাছে অনেকগুলো রসুল আকরম সাল্লাহ আসলামের আদেশ হ্যাঁ সামনে চলে আসে কিন্তু দেখা যায় যে আমরা আদেশ শোনার পরও নিষেধ শোনার পরও রসুলের বাণী আসার পরও আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম দেখা যায় না হ্যাঁ আমরা সেটা পালন করার জন্য উৎসাহী হয়ে পড়ে না কিন্তু এই অবস্থা কি একজন মুসলমানের হওয়া উচিত সেই ব্যাপারটি আপনি বুঝতে পারবেন যখন রসুল আকরম সাল্লামের সাহাবাদের আচরণ সম্পর্কে আমরা জানতে পারবো হ্যাঁ, সেই ব্যাপারে একটি ঘটনা এই হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি যে হজরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আসলাম গোত্রের এক যুবক সে সে রসুলকে বলল ইয়া রসুল আল্লাহ ইন্নিবরিদুল গজবাহিহি হে আল্লাহ রসুল আমি তো আপনার সাথে যুদ্ধ করতে চাই কিন্তু আমার কাছে তো এমন কোনো সরঞ্জাম নেই যার মাধ্যমে আমি যুদ্ধ করতে পারবো তখন রসুল আকরম সাহা তাকে পরামর্শ দিলেন যে ইতিফুল যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও তার নাম বলে দিলেন যে তার কাছে কাছে যাও এবং তার কাছ থেকে তার সামানগুলো নিয়ে নাও কারণ সে ইতিপূর্বে রেডি হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য অতপর সে রোগ আক্রান্ত হয়ে গেছে সুতরাং তার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব নয় এই কারণে তার কাছে গিয়ে বলবে ইন্না রসুল আল্লাহি সালাম যে তোমাকে রসুল আকরম সাল্লাম সালাম দিচ্ছেন এবং বলছেন আতিনি আল্লাহ তাজাহাজতাবি যে তুমি যেন যে সরঞ্জামগুলো তুমি তৈরি করেছো যুদ্ধে যাওয়ার জন্য সেগুলো যেন আমাকে দিয়ে দাও তখন সে সেই সাহাবি বললেন ইয়া ফুলানা আতিহি আল্লাযী তাজাহাজতু বিহি হে অমুক মানে তার স্ত্রীকে ডেকে বলল যে তুমি তাকে সব কিছু দিয়ে দাও আমি যা সরঞ্জাম যুদ্ধের জন্য জোগাড় করেছি সবগুলো দিয়ে দাও ওলা তাহবিসিমিন হোসাইয়া সেখান থেকে একটুখানি কোনো জিনিস লুকিয়ে রাখবে না বরং সব কিছু দিয়ে দেবে এবং সে বলল ফাউল্লাহিলা তাহবিসিমিন হোসাইয়া ফাইবার কালাকাফি যা আল্লাহর কসম খেয়ে বলছি যদি তুমি আমার সরঞ্জামের কোনো কিছু লুকিয়ে রাখো নিজের কাছে তাকে না দাও তাইলে সেটার মধ্যে আল্লাহ কখনো বরকত দিবেন না তাইলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি যে সাবেক আকরাম রসুল আকরাম সাহাশ্লামের আদেশ নিষেধ আসলে কিভাবে তারা গ্রহণ করতেন পরিপূর্ণভাবে গ্রহণ করার চেষ্টা করতেন তেমনি বাবু অন্য আরেকটা ঘটনাও পাওয়া যায় অন্য হাদিসের মধ্যে রসুল আকরম সাহাশ্লাম একদা এক সাহাবের হাতে স্বর্ণের আংটি দেখতে পেলেন তখন রসুল আকরম সাহাশ্লাম তার হাত থেকে সেটা খুলে নিয়ে হ্যাঁ মানে নিক্ষেপ করলেন জমিনের মধ্যে তারপরে রসুল আকরম সাহাশ্লাম বললেন যে তোমাদের কেউ কি ইচ্ছা করে যে জাহান অগ্নি স্ফুলিঙ্গ নিজের হাতে সে বহন করবে তারপর রসুল আকরম সাহাশ্লাম চলে গেলেন হ্যাঁ, অন্য সাহাবি বলল যে তুমি আংটিটা পকেটে নিয়ে চলে যাও সেটা তোমার ঘরের মানুষের লাভে আসবে এবং সেই সাহাবি বললেন না অসম্ভব আমি নিতে পারি না যেই আংটি রসুল আকরম সাল্লাম নিক্ষেপ করে দিলেন সেই আংটি কখনো আমি সেটা থেকে লাভবান হতে পারবো না সুতরাং রসুল আকরম সাল্লাহ ইসলামের আদেশ নিষেধ হ্যাঁ কত বেশি তাদের মধ্যে কার্য